जस्यास्ति भक्तिर्भगवती अकिञ्चना सर्वगुणैस्तत्र समासते सुरः हरौ अभक्तस्य कुतो महद्गुणः मनोरथेन सतो धवतो वही শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পোপা জানিয়েছেন মানুষ নিজের পূর্বপূর্ব কর্মফলে জীবাত্মা ভ্রমণ করতে থাকে এবং তাদের পূর্ব কর্মফল অনুযায়ী কখনো বা জ্ঞানী গুরু কখনো বা যোগী গুরু কখনো বা ইন্দ্রজালিক গুরু যে ইন্দ্রজাল দেখিয়ে লোককে বস করে ঠক গুরু ইত্যাদি বিভিন্ন তাদের নিজ কর্মফল অনুযায়ী যে যে অবস্থা তাদের দাঁড়ায় সে অনুপাতে তারা গুরু লাভ করে বাস্তবিক পক্ষে যিনি ভগবানের ঐকান্তিক বিশুদ্ধ ভক্তির কথাই উপদেশ করেন যিনি জীবনে কোনোরকমভাবে অন্যায় ব্যতিরেকভাবে হিংসার প্রশ্রয় দেন না তাকেই বলা হয় সদ্গুরু আর এই সদ্গুরু মানি হচ্ছে বৈষ্ণব গুরু আর এই সদ্গুরু মানি হচ্ছে পরহংসগুরু জগতের যত প্রকার গুরুর ডেফিনেশন আপনারা জেনেছেন সেই সমস্ত গুরুগণের যে সব ক্রিয়াকলাপ তার দ্বারা হিংসাই প্রশ্রয় দেওয়া হয়েছে যতক্ষণ জীবের স্বরূপের বৃত্তি ভক্তি সে সম্বন্ধে গুরুদেব কৃপা না করেন ততক্ষণ পর্যন্ত সেই গুরুকে কখনোই বাস্তবিক গুরু বলা যায় না প্রাতকালীন অধিবেশনে আমরা যে সমস্ত আলোচনা করছিলাম দিব্য আলোচনা তার মধ্যে পরমহংস গুরু জড়ভরতজি যাকে এতদিন আপনারা জড় বলে জেনেছেন বাস্তবিক পক্ষে বাইরের দৃষ্টিতে তিনি জড়ভাব অবলম্বন করেছেন আমাদেরকে বঞ্চনা করবার জন্য অন্তরে তো সবসময় তার চিৎভাবের উন্মেষ পরিপূর্ণরূপে আমাদের জীবনে আমাদের জীবনে ঠিক উল্টো অবস্থা অর্থাৎ আমরা বাহ্য দৃষ্টিতে খুব চেতন আছে বলে খুব চতুর বলে মনে করি নানারকম কিন্তু অন্তরে তো সম্পূর্ণ জড়তা বিদ্যমান রয়েছে জড়ভরজি মহারাজ কাউর সঙ্গে কথা বলেননি জন্ম থেকে আরম্ভ করে জড়ভরতজি মহারাজ আজ পর্যন্ত কাউর সঙ্গে তিনি জন্ম থেকে কথা বলেন নাই তিনি পূর্বজন্মে যে অবস্থায় পড়েছিলেন সেটার জন্য তিনি অত্যন্ত ভুক্তভোগী ছিলেন এবং এই জন্মে প্রতিজ্ঞা করে নিয়েছিলেন আমি কাউর সঙ্গে কোনো সম্বন্ধ রাখব না জন্ম থেকে আরম্ভ করে তিনি কোন রকম কারোর সঙ্গে বাক্যালাপ করেন নাই গুপ্ত রূপে ছিলেন তিনি লোকের কাছে প্রকাশ করতেন তিনি মূর্খ বোকা কিছু জানেন না কিন্তু তিনি সব কিছুই জানেন পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ তার মধ্যে বিরাজিত রয়েছে সাধুগুরু বৈষ্ণবের মূল্য কোথায় সাধুগুরু বৈষ্ণবের যে বিচার আমরা করি তাতে আমরা সাধুগুরু বৈষ্ণবকে কি করে বুঝি তাদের উপদেশের দ্বারা তাদেরকে বোঝা দেয় তাদের আচরণের দ্বারা জড়ভরতজি মহারাজ আজকে এই প্রথম রহুগণের সম্মুখে নিজের বাক্য যে শক্তি বাক শক্তি খুললেন হরিকথা প্রবচন শুরু করলেন যদি জরভরজি মহারাজ আমাদের সম্মুখে নিজের স্বরূপটাকে না খুলতেন তারা আমরা যারা সাধারণ ব্যক্তি বুঝতে পারতাম না তাকে তিনি আজকে অত্যন্ত করুণা করে আমাদের এই যে প্রতি রুহুগণকে উপদেশ দিচ্ছেন রুহুগণ পালকিতে বসেছিলেন রাজা তাকে পালকি বওয়ার কাজে তাকে পালকি বওয়ার কাজে লাগানো হয়েছিল এবং পালকি বহন করা তার অভ্যাস নয় যখন রুহুগণ উপর থেকে গালাগাল দিচ্ছিলেন যখন ব্যঙ্গোক্তি করে বলছিলেন তুমি তো অত্যন্ত দুর্বল রোগা তোমার দ্বারা পালকিবহন কি আর সম্ভব সেই মুহূর্তে তাকে কৃপা করবার জন্য জড়ভরতজি মহারাজ নিজের বাক্য খুলেছিলেন তিনি রঘুগণকে বললেন রাজন আপনি একটা উপাধি আপনি একটা জড় উপাধি আপনি ওপরে বসে রয়েছেন পালকির ওপরে আমি বহন করছি আর আমার শরীর মোটা বা সরু পালকির ভারটাই বা কোথায় পড়ছে এগুলো বিচার করে দেখুন আমি কোনো মোটা বা সরু রোগা এরকম ধরনের ব্যক্তিত্ব নই আমি হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম আমি মোটা বা সরু এগুলো সব শরীরের সম্বন্ধে প্রযোজ্য হয় স্থূল শরীর পাঞ্চভৌতিক শরীর সম্বন্ধে আর সেই শরীরের উপাধি নিয়ে আপনি সমালোচনা করছেন সরু রোগা বা মোটা ইত্যাদি বিষয় আর পালকির ভাটটা সেটা আমার যে স্থূল শরীর তার কাঁধের ওপর পড়েছে সেটা একটা পাঞ্চভৌতিক শরীর সেই ভারটা আস্তে আস্তে ট্রান্সলেটেড হয়ে গিয়ে পড়েছে মাটির ওপর এখানকার ভার গিয়ে পড়েছে আমি পা আমার পা রয়েছে মাটিতে পৃথিবীর ওপর গিয়ে ভারটা পড়েছে যখন দু একটা এরকম ধরনের গোপন তত্ত্ব উপদেশ শুরু করলেন তখন রহুগণ লাফিয়ে পালকি থেকে নেমে পড়লেন তার পায়ে ধরেছিলেন ধরে তাকে বলেছিলেন আপনি দয়া করে বলুন আপনি কে আমি তো অত্যন্ত গর্হিত কাজ করেছি ইত্যাদি কথা আমরা আলোচনা করেছি সকালে আলোচনা করা হয়েছিল রহুগণ বলছেন দয়া করে আপনার পরিচয়টা না দিলে আমি সর্বনাশ হয়ে গেছে আমার আমাকে আপনি বাঁচান আমি আপনাকে চিনতে পারিনি আপনি কি দত্তাত্মেয় আদি এইসব পরমহংস যারা গুপ্ত স্বরূপে বিচরণ করেন তাদের মধ্যে কেউ নাকি আর নাকি সাংখ্যজ্ঞানের উপদেষ্টা কপিলজি মহারাজ শুক্ল সেই কি বেশি এসছেন আমাকে কৃপা করবার জন্য আর আমি জেনে রাখবেন ইন্দ্রের অস্তকে ভয় পাই না বরুণের অস্ত্রকে ভয় পায় না যমরাজের অস্ত্রকে ভয় পায় না এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন শঙ্করের শুল্কেও ভয় পাই না আমি কেবল ব্রহ্মকুলের অবমাননাকে প্রচণ্ড ভয় করি শঙ্খে ভৃষম ব্রহ্মকুল অবমানা আমার দ্বারা যদি কোনো ব্রহ্মকুলের ব্রাহ্মণ বৈষ্ণব ভগবান ভগবানের নিজজন যারা তাদের যদি অপমান হয়ে যায় তাহলে আমি বড় চিন্তিত আমার আর তাহলে কিছু করার নেই এইভাবে যখন তার পায়ে ধরলেন শরণাগত হলেন সেই সময়তে আমাদের জড়ভরতজি মহারাজ বেশ কিছু সুন্দর উপদেশ দিয়েছিলেন সেগুলো শুনবার মতো বিষয় অপূর্ব অনেক উপদেশ আছে প্রথমেই বলছেন তুমি যে কথাগুলো যখন বলছো আমার সম্মুখে তখন মনে হচ্ছে তুমি কি জ্ঞানী কিন্তু আমার আচরণ ক্রিয়াকর্মের দ্বারা প্রমাণ হচ্ছে না তুমি জ্ঞানী কোনো মতেই তুমি বিদ্যৎ সভাতে জ্ঞানীদের সভাতে বসবার যোগ্য নয় কিন্তু যে কথাগুলো যখন বলছো তখন মনে হচ্ছে তুমি খুব জ্ঞানী তোমার ক্রিয়াকর্ম কিন্তু প্রমাণ করছে না এইভাবে তিনি বিভিন্ন রকম তত্ত্ব উপদেশ করলেন তাকে সংসারের বন্ধন থেকে মুক্ত করবার জন্য যতক্ষণ পর্যন্ত নরেন্দ্র হে রাজন দিব্য জ্ঞানের দ্বারা যতক্ষণ মায়ার প্রভাবকে যতক্ষণ কাটাতে না পারে জীব সৎসঙ্গ দ্বারা স্বরূপী যতক্ষণ জয় করতে না পারে যতক্ষণ তত্ত্ব মানে আত্মতত্ত্ব অবগত না হতে পারে ততক্ষণ বন্ধ সংসারে জীবগণ অনন্তকাল ধরে ভ্রমণ করতে থাকে মায়াবদ্ধ জীব অনন্তকাল ধরে এই সংসার পরিভ্রমণ করছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ ইত্যাদি করে চলছে রুহুগণ প্রারম্ভিক এইসব উপদেশগুলো পাওয়ার পর আনন্দের সঙ্গে বলছেন হাত জোর করে শরণাগত হয়ে আজকে আপনি এই তত্ত্বজ্ঞান উপদেশ দিলেন বলে আজ আমার এই যে অভিমান হৃদয়ের যে অভিমান অভিমানটাকেও প্রকৃতির অন্তর্গত একটা বিষয় বলা হয় অভিমানটাও প্রকৃতির বিষয়ে প্রকৃতির অন্তর্গত কোনো বিষয় সেসব কথা আমি আগেও বলেছি রোগন বলছেন নম নম কারণ বিগ্রহায় স্বরূপতুচ্ছীকৃত বিগ্রহায় নম অবধূত দ্বিজবন্ধুলিঙ্গ নিগূঢ় নিত্যানু ভবায় তোভ্যাম জরাময়ার্তস্য যথাগদম সাদনিধা গোদগ্ধস্য যথা হিমাম্ভ কুদে হুমানাহি বীরষ্টদৃষ্টের ব্রহ্মণ বচস্তে অমৃতম ঔষধম মে নমো নমো কারণ বিগ্রহায় স্বরূপতুচ্ছে কৃতবিগ্রহায় নব অবধূত দ্বিজবন্ধ লিঙ্গ নিগুড় নিত্যানু ভবায় তোভ্যাম রঘুগণ বললেন হে যোগেশ্বর হে যোগেশ্বর ঈশ্বরের ন্যায় লোক শিক্ষার্থ আপনার দেহ আপনার দেহ ধারণের অন্য কোনো কারণ নাই পরমানন্দ প্রকাশ দ্বারা আপনার তুচ্ছিকৃত দেহ আপনি দেহকে গুপ্তভাবে রেখেছেন সেই জন্য বলছেন আপনি নিজের স্বরূপকে গুপ্ত রেখেছেন দ্বিজবন্ধু অর্থাৎ নিন্দিত ব্রাহ্মণের যে স্বরূপ বানিয়ে রেখেছেন আপনি ইচ্ছা করে এখানে এইভাবে তাকে বন্দনা করছেন হে যোগীবর জড়েতে যখন পীড়িত হয় তখন যখন ঔষধ দিলে পরে তার উপশম হয় যখন গ্রীষ্মকালের তাপেতে দগ্ধীভূত হয়ে যায় মানুষ তখন যদি তৃষ্ণায় আতুর মানুষ যদি একটু ঠান্ডা জল পায় শীতল জল তখন তার হৃদয়টা কীরকম ভরে যায় সেরকম আজ আপনার এই অমৃতময় হরিকথার দ্বারা অমৃতময় এই যে উপদেশের দ্বারা আমি আজকে কৃতকৃতার্থ হলাম আমি আজকে কৃতকৃতার্থ হলাম আপনার এই উপদেশের দ্বারা পরে আরো ভালো করে এই সব উপদেশগুলো যেটা একটা গুপ্ত উপদেশ ছিল তত্ত্বজ্ঞানের গুরু রহস্য যেমন পুরঞ্জনের কাহিনী সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম রাজা বলছেন আমি কিছু বুঝতে পারছি না আপনি একটুখানি ভালো করে বুঝিয়ে যদি বলেন সোজা করে এখানেও সেরকমভাবে বলাতে সুন্দরভাবে এ রুগণকে ভালো করে বুঝিয়ে বলছেন তিনি শেষে বলছেন হে রুহগণ একটা আসল কথা জেনে রাখো অনেক বাহাদুরি হয়ে গেছে জীবনে অনেক অর্চন অনেক যজ্ঞ যাগ করেছো ছোটাছুটি করেছো কিন্তু আসল জিনিস কিছু পাওনি আসল জিনিস আজকে জেনে রাখো কি আসল রুহগণকে উপদেশ করছেন রুহগণই তৎতপসান যাতি নচে জয়া নির্বাপনাদ গৃহাদ বা নন্দসানৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহৎপাদরজোভিষেকম রুহুগণৈর্তপসান ইয়াতি নচে জয়া নির্বাপনাদ গৃহাদ বা ন ছন্দসানৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহৎ পাদরজ অভিষেকম হে রুগণ শোনো তপস্যার দ্বারা অর্চনার দ্বারা তপস্যার দ্বারা অর্চনার দ্বারা বিভিন্ন রকম যাগযজ্ঞের দ্বারা বিভিন্ন রকম জল অগ্নি সূর্য আদির বিভিন্ন রকম তুমি অর্চনা বা সন্তুষ্ট করার তাদের ব্যবস্থা করলে সব কিছু এর দ্বারা তুমি চিত্তের একাগ্র ইজ্জা এবং বৈদিক কর্ম অন্নাদি সংবিভাগ বা গৃহস্থ আশ্রমাচিত পরোপকার কিংবা বেদভ্যাস অথবা জল অগ্নি বা সূর্যের উপাসনা দ্বারা তোমার খুব একটা লাভ হবে না কখন লাভ হবে না বিনা মহৎপদরজ অভিষেকম যতক্ষণ নিষ্কিঞ্চন বৈষ্ণবগণের চরণের ধুলিতে তুমি অভিষিক্ত না হবে যতক্ষণ তুমি পরমাংশ গুরু বৈষ্ণবগণের চরণ ধুলিতে অভিযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার বুদ্ধিশুদ্ধ হবে না ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈর বিনা মহৎপদ রজোভিষেকম বিনা মহৎপদ রজোভিষেকম তোমার কোনো রকম মঙ্গল হওয়ার সম্ভাবনা নেই আজ অত্রোত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুয়তে গ্রাম্য কথা বিঘাত নিষেব্যমান মনোদীন মুমুক্ষর মতিম সতীম যচ্ছতি বাসুদেব জেনে রেখো যত্র উত্তম শ্লোক গুণানুবাদ হয় যেখানে উত্তম শ্লোক ভগবানের গুণানুবাদ হয় ভগবানকে সন্তুষ্টি করবার জন্য যেখানে সংকীর্তনাদি হয়ে থাকে সেখানে একমাত্র গ্রাম্য কথা টেকে না এই মুহূর্তে এখানে ভগবানের অপ্রাকৃত গুণগান চলছে কোনোরকমভাবে গ্রাম্য কথা এখানে আর এই সময়ের জন্য হচ্ছে না আবার পরে হয়তো বলবে কেউ আর যারা পরম নিবৃত হয়ে গেল তাদের আর কোনো অসুবিধা নেই তাদের আর কোনো অসুবিধা নেই কেরম পরম নিবৃত হওয়া বড় মুশকিল সবার পক্ষে সম্ভব হয় না বিশেষভাবে পরমহংস গুরু বৈষ্ণবগণের চরণ রজিতে যারা অভিষিক্ত হয়েছেন কি পালাপ করেছেন তারা ছাড়া সম্ভব নয় ওই জন্য যত্রোত্তম শ্লোক গুণানুবাদ হা যেখানেই উত্তম শ্লোক ভগবানের গুণানুবাদ প্রস্তুত হয়ে থাকে ভগবানের গুণকথা গ্রাম্য কথা বিঘাত হা সেখানে গ্রাম্য কথা কোলাইট করে সংঘর্ষ গ্রাম্য কথা টেকে না আর সেই অপ্রাকৃত কথা যদি নিষেব্যমান অনুদিনম অনুদিন মানে কোনোদিন যেন বাদ না যায় অনুদিনম নিষেব্য মানম অনুদিনম প্রতি ক্ষণে শোভন করলে তো আরো ভালো প্রতি ক্ষণে শোভনের কীর্তনের কথাই শাস্ত্রেতে বলা আছে যখন যে কর্মেতেই নিয়োজিত থাকুক সবসময় অন্তরেতে হরিগুণ গান চলছে কীর্তন চলছে এটি হল ভজনের চরম অবস্থা নিষেব্য মানম অনুদিনম মমুক্ষর মতিম সতিম যচ্ছতি বাসুদেব এতেই ভগবানের চরণে মন সন্নিবিষ্ট হয় রঘুগণ জেনে দেখো আমার কথাই বলো আমার যে অবস্থাটা হয়েছিল সে কথাটা রঘুগণ তুমি শোনো কি হয়েছিল আমার অহম পুরা ভরত নাম রাজা বিমুক্ত দৃষ্ট সুতসঙ্গবদ্ধ অহম পুরা আমি পূর্বে ভরত মহারাজ ছিলাম ভারত নামে রাজা ছিলাম সমস্ত সঙ্গ ত্যাগ করে দিয়েছিলাম বিমুক্ত দৃষ্ট শ্রুত সঙ্গবধ্য আরাধনম ভগবত ইহ মানো মৃগ অভবম মৃগ সংজ্ঞাদ মৃগ সংজ্ঞাদ হতার্থ আমার সর্বনাশ হয়েছে আমি সমস্ত সঙ্গ বিমুক্ত হয়ে ভগবানের আরাধনা করতাম সমস্ত সঙ্গ ত্যাগ করেছিলাম কিন্তু দৈববশে এক মৃগের পাল্লায় পড়লাম একটা হরিণের পাল্লায় পড়লাম সেই মৃগের পাল্লায় পড়লাম দৈববশে আমাকে ভগবান পরীক্ষা নিল এরকম অবস্থা ওই মৃগের সঙ্গ হওয়াতে ওই হরিণের সঙ্গ হওয়াতে আমার উদ্দেশ্য সকল বিফল হয়ে গেল আমি যে উদ্দেশ্যে সংসার ত্যাগ করে এসেছিলাম সমস্ত বৃথা হয়ে গেল আমার বন্ধন হল আমার হরিণ জন্ম হলো আমার হরিণ জন্ম হলো আহা পরে আমি চিন্তা করলাম হরিণ জন্মের এই দেহটাকে যখন আমি ত্যাগ করলাম তখন আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম এই জন্মে আমার এই যে জন্ম দেখছো আর কাউর সঙ্গে কোনো সঙ্গ করব না জগতের যে কোনো গুণময় জগতের যে কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গ যখন এতটাই বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় আমি তখন আর কাউ সঙ্গ করব না বাস্তবিক পক্ষে মানুষ সঙ্গ ছাড়া থাকতে পারে না সেল সচ্চিদানন্দ ভক্তিমান ঠাকুর জানিয়েছেন শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন মানুষ হলো সমাজবদ্ধ জীব সঙ্গ ছাড়া কেউ বাঁচতে পারে না সঙ্গ চাই সঙ্গ ছাড়া বাঁচতে পারে না কিন্তু সেই সঙ্গ কীরকমভাবে বিচার বিবেচনা করে করা দরকার সেই সঙ্গ কীরকম বিচার বিবেচনা করে করা দরকার সেই সম্বন্ধেই বলছেন যখন গুণময় জগতে যে কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গ আমাকে বন্ধনের কারণ করে দেয় আমার তখন আমি কারোর সঙ্গে আর সঙ্গ করব না প্রতিজ্ঞা করেছিলাম সেই দেহতে আমি হরিণ দেহ লাভ করলেও আমার স্মৃতি যায় নাই স্মৃতি পূর্ণরূপে পূর্বের স্মৃতি ভগবত ভজনের বলেতে প্রকট ছিল অথ অহম জনসংজ্ঞাদ অসঙ্গ বিশঙ্কমান অবিবৃতশ্চরামি তসমাৎ নর অসঙ্গ সুসঙ্গজাত সুসঙ্গজাত জ্ঞানাসি জ্ঞানাসি নৈবেহ বিবিঘ্ন মোহ বলে আমি এই জন্মে হে বীর কৃষ্ণ অর্চনার জন্য ভগবানকে অর্চনার জন্য আমার মৃগ আমার স্মৃতি বিনষ্ট হয় নাই আমি মায়ামোহের পাশকে কাটবার জন্য ছেদন করে সংসার মার্গের যে শ্রেষ্ঠ পার যে হরি তাকে প্রাপ্ত হইতে পারবে তুমি যদি তুমি অজ্ঞানকে জ্ঞানের দ্বারা দিব্য জ্ঞানের দ্বারা যদি কাটিয়ে দিতে পারো তাহলে তোমার পক্ষে সম্ভব হবে তা নাহলে সম্ভব হবে বৈরাগ্য ভক্তি প্রভৃতি হওয়ায় হরিকে পাওয়া যায় সংসার পার হওয়া মানে হল সংসারিক সমস্ত আকর্ষণের থেকে ঊর্ধ্বে যাওয়া সংসার পার হয়ে যাওয়ার মানে হল কেন বস্তুতে কোনো দোষ নাই কথাটার মানে বুঝতে হবে সংসার সাগর পার হওয়ার অর্থ হল সংসারে যেসব বস্তুগুলো আকর্ষণ এবং বিকর্ষণের বস্তু সেগুলোর হাত থেকে রেহাই পাওয়া বাস্তবিক পক্ষে বস্তুতে কোনো দোষ থাকে না বস্তুর ব্যবহারতেই দোষ থাকে স্বাস্থ্যকারবান বলেন বস্তু আছে আছে তুমি তার ব্যবহারের পদ্ধতি জানো না বলেই তোমার বিপদ একটি ছুরি যদি একটি গুন্ডার হাতে থাকে সে ছুরি মেরে দেবে কাউকে পকেট কাটবে বা ছুরি মেরে কাউকে মেরে ফেলবে মার্ডার করতে পারে কিন্তু ওই ছুরিটাই যদি কোনো একটা সাধুর হাতে থাকে সে সেটা দিয়ে ফল আমান্য করবে বিভিন্ন রকম সেবায় লাগাবে অসুবিধা কিছু নেই সাংসারিক বস্তুগুলোকে সমস্ত ভগবানের সেবার উপকরণ হিসাবে যারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তাদের কোন রকম সংসারের বস্তুগুলো পীড়া দান করে না আকর্ষণ বিকর্ষণের হাত থেকে বেরিয়ে যাওয়ার নামই হলো সংসার সিন্ধু পার হন আর সংসারে এই আকর্ষণ বিকর্ষণের বাইরে যাওয়ার পর যদি সর্ববস্তুতে সর্ব ব্যক্তিতে ভগবত দর্শন হয় যাহা যাহা নেত্র পরে তাহা ইষ্টস্ফুরে তাহলে তো আর সংসার কোনো পীড়া দিতে পারবে না সংসার আর পীড়া দিতে পারে না সংসার কষ্ট দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত কষ্ট দেয় যতক্ষণ পর্যন্ত আত্মজ্ঞান জাগ্রত না হন রুহুগণকে এবার জড়ভরতজি মহারাজ এই সংসার সিন্ধু তাতে জড়বদ্ধ জীবের কি কি অবস্থা হয় সেই সব প্রসঙ্গগুলো তুলে ধরেছেন কখনো বা কেউ কেউ কখনো বা কেউ কেউ সংসারী জীবনে প্রবিষ্ট হয়ে বিভিন্ন রকম লোভ প্রলোভন আদির পাল্লায় পরে অনেক নোংরা কাজ করেন অনেক উঁচু পদবিতে উঠেছেন সমাজের দৃষ্টিতে কিন্তু আবার সেই প্রলোভনের জন্য নোংরা কাজের জন্য তিনি আবার পতিত হয়ে যান লোকের সামনে অপমানিত হন কত ব্যক্তি দেখা গেছে সাধু পদেতে অধিষ্ঠিত হওয়ার পরেও দেখেছি জড় বস্তিতে অভিনিবেশের জন্য কত জড়জগৎ থেকে অপমানিত হয়েছে এ ধরনের ঘটনাও দেখা গেছে কখনো কখনো সে জড়জগতের বিভিন্ন লাভ প্রাপ্তির জন্য জড় সংসারের বিভিন্ন ব্যক্তিগণের সঙ্গ করতে যান তারপরে তারা আবার বিপদগ্রস্ত হন এইভাবে নানা রকম বিপর্যয়ের বর্ণনা দিয়েছেন সংসারেতে কিভাবে একটা মানুষ জীবাত্মা সংসারেতে এক জীবাত্মা কিভাবে এই সংসার সিন্ধু পরিভ্রমণ করতে করতে কখনো ওপরে উঠছেন কখনো নিচে নামছেন অপমানিত হচ্ছেন শান্তি কখনো পাচ্ছেন না কোনোরকমভাবেই তার ভেতরে যে কষ্ট সেটার নিবৃত্তি হচ্ছে না ভাবেই তার কষ্টের নিবৃত্তি হচ্ছে না রাজা তখন বলছেন যখন বুঝলেন যে সংসার সিন্ধু পাল হওয়ার জন্য একমাত্র রাজা তখন যখন দিব্যজ্ঞান লাভ করলেন তখন আনন্দের সঙ্গে বলছেন অহ নিজনম খিল জন্ম শোভনম কিং জন্ম ভিস্তু অপরৈরপিয়মস্মিন ন যদ ঋষিকেশ যশ কৃতাত্মনম মহাত্মনম বপচুরো সমাগম अहो निजन्माखिल जन्म शोभनम किंग जन्म भिस्तु अपरैरोप्यमस्मिन न यद ऋषिकेश जस कृतात्मनम महात्मनम बचुरो समागम অহো নিজন্ম খিল জন্ম শোভনম যত জন্ম লাভ করে মানুষ চুরাশি কোষ বিভিন্ন পরিভ্রমণ করতে থাকে মানুষ করতে করতে যখন এই মনুষ্য জন্ম লাভ করে এই মনুষ্য জন্মের মহিমা কল্পনা করা যায় অহো নিজন্মা খিল জন্ম শোভনম কিং জন্ম ভিস্তু অপর ইউরোপীয় অন্য জন্মেতে আর কি করব কি দরকার অখিল জন্ম মধ্যে মানুষ জন্মের সর্বাপেক্ষা শোভন শ্রেষ্ঠ সুতরাং স্বর্গাদি দেবগণ শ্রেষ্ঠ জন্মে কি প্রয়োজন আমার তো প্রয়োজন নেই দেবজন্ম লাভ করব দেবজনই কারণ যখন দেবগণ আকাশ থেকে অপর থেকে বলছেন কবে আমাদের এই ভারত ভূমিতে জন্ম লাভ হবে দেবগণ বলছেন করে আমরা নরতনু লাভ করব হরিভজনের উপযোগী দেব শরীরেতে রকম সুযোগ সুবিধা আছে যোগসিদ্ধি আছে স্বাভাবিকভাবে হরিভজন করা অসম্ভব দেব শরীরেতে দেবজনী মনে হয় যেন দেবজনী ভালো কিন্তু সেখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে বিভিন্ন সিদ্ধি আছে সেখানে হরিভজনের সম্ভাবনা কম অহং নিজন্ম খিল জন্ম শোভনম কিং জন্ম বিস্তু অপর ইউরোপীয় মনুষ্মেন যেখানে ন যদ ঋষিকেজ যশহ কৃতাত্মনম মহাত্মনম বা প্রচুরহ সমাগম কারণ এই জন্মে ভগবান ঋষিকেশের যশ্রবণ দ্বারা শুদ্ধচিত্ত আপনাদের ন্যায় মহাত্মার মহাত্মাগানের প্রচুর সমাগম হয় না একমাত্র মনুষ্য জন্মেই এরকম হয় বিভিন্ন রকম মহাত্মাগণ বিচরণ করতে করতে আসেন তত্ত্বজ্ঞান উপদেশ করেন স্বর্গেতে কোথায় মহাত্মাগণ ঘোরে স্বর্গের থেকে স্বর্গেতে পাওয়া যায় না সহসা সেই জন্য বলছেন অহো নিজনম খিল জন্ম শোভনম কিং জন্ম ভিস্তু অপরৈরোপ্যমস্মিন নদ ঋষিকেশ যশ কৃতাত্মনম महात्मनम बपचुरो समागम न ही अद्भुत न ही अद्भुतम तच्चरणाब्जरेणुभिर हतांग हसो भक्तिरधक्ष अमला मौहूर्तिकाद्यस्य समागम च मे दुस्तर्कमूल अपतो अविवेकव नमो महोद्भस्तु नमः शिशुभ्यो नमो युवभ्यो नम आवटुभ्यो যে ব্রাহ্মণাগাম অবধূত লিঙ্গাস চরন্তি তেভ্যো শিবমস্তুরাজ্ঞম আহা নহি অদ্ভুতম তচ্চরণাব্জ রণভীর হতাঙ্গস অং বলছেন এটা অদ্ভুত কিছু নয় যে আপনার চরণের ধুলিকণা আমার মাথায় যেই পড়ল সঙ্গে সঙ্গে আমার বুদ্ধিটা শুদ্ধ হয়ে গেল নহি অদ্ভুতম তৎচরণাব্জ রেণুভীর হাতাং অংহস ভক্তির অধক্ষজ অমলা আপনার চরণে রেণু যেই আমার মাথায় পড়ল সেই সময় আমার বুদ্ধি শুদ্ধি হয়ে গেল অধক্ষজ ভগবানেতে আমার চিত্তবৃত্তি ধাবিত হতে থাকলো বলছেন মহূর্তিকার আপনার সঙ্গে সমাগম চমে মে দুস্তর্কমূল অপত অবিবেক মুহূর্তকাল আপনার সঙ্গ হওয়াতে যার সঙ্গম হওয়াতে যস্ব সমাগম চমে মুহূর্তকাল আমার সঙ্গে যার সমাগম হওয়াতে আমার দুস্তর্কের যে মূল অবিবেক তর্ক বিতর্ক ইত্যাদি মানুষের উত্থাপন হয় কি কারণে বলে অবিবেক থেকে ভগবান ওই জন্য গীতাতে পরিষ্কার জানিয়েছেন যে সংশয় আত্মা বিনাশতী যদি সংশয় থাকে হৃদয়েতে শরীর ছাড়বার আগে যদি গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম পরিকার বৈশিষ্ট্য যে কোনো বিষয়ে কোনো একটু সন্দেহ থাকে তখন তার সিদ্ধিলাভ হবে না ওই জন্য সংশয় সন্দেহ গুরু বৈষ্ণবের কাছে গিয়ে তাদের কাছে শরণাগত হয়ে মিটিয়ে নিতে হয় মুহূর্তিকার্যস্ব সমাগমা চমে দুস্তর্ক মূল অপত অবিবেকাহা সমস্ত অবিবেক আমার চলে গেল দুস্তর্কের যে মূল সব চলে গেল আজ আমি কৃতকৃতার্থ হয়ে গেলাম এইভাবে রাজা রুহুগণ জরভরতজি মহারাজের কৃপাক্রমে সংসার সিন্ধু পার হয়ে গেলেন দিব্য জ্ঞান লাভ করলেন এইভাবে জরভরতজি মহারাজ আমাদের কাছে কৃপা বিস্তার করলেন কিভাবে বলে পথিমধ্যে যাচ্ছিলেন গুরুগৃহে আগে ওই জন্য ওটা দিয়ে শুরু করেছিলাম মানুষ যখন যে অবস্থায় পৌঁছায় তার পূর্বে সংস্কার অনুযায়ী সে গুরু লাভ করে কখনো জ্ঞানী গুরু কোনো কখনো বা যোগী গুরু কখনো বা ঐন্দ্রজালিক গুরু যখন যেরকম তান্ত্রিক গুরু এইসব লাভ করে রুহুগণ নিজের কর্মফল অনুযায়ী কোন গুরু লাভ করেছিলেন আমরা জানি এখানে বোঝা যাচ্ছে সে গুরুগৃহে যাচ্ছিল তার কাণ্ডজ্ঞানী কিছু হয় না জড়ভরতী মহারাজ তাকে কৃপা করে এইসব আমাদের সামনে খুললেন জড়ভরতকে জড়ভরতজি মহারাজ রঘুগণকে সামনে রেখে তালে হরি গুরু চরণারবিন্দ মধু করানুপদবিম্ব বরুন্ধে হরিগুরু বৈষ্ণবের চরণারবিন্দের মধু কর আমাদের হতে হবে মকরন্দ সেবী পদবী অর্থাৎ ভগবত ভক্তজনের অনুষ্ঠিত ভক্তিমাত আমাদের অনুসরণ করতে হবে ভবাটবির বর্ণনা ভয়ঙ্কর এসব আছে তারপরে বিভিন্ন নরকের বর্ণনা আছে সেসব নরকের বর্ণনা যদি মানুষ শুনে ভীত হয়ে যাবে অত্যন্ত ভীত হয়ে পড়বে বিভিন্ন নরকে বিভিন্ন কর্মফলে কিভাবে সব জীবগণ যায় এইসব এইসব বর্ণনাগুলো সেখানে সব দেয়া আছে এখন আমি সকালে বলেছিলাম এই যে ভারতবর্ষ এই ভারতবর্ষকে নটা বর্ষেতে বিভাগ করা হয়েছে নটা বর্ষের বিভিন্ন স্থানেতে ভগবানের বিভিন্ন মূর্তি বিরাজমান রয়েছে সেই সব জায়গায় ভগবান ভগবানের সেই সেই রূপগুলো আমাদের কৃপা করবার জন্য এই জগতে রেখেছেন আর সেইভাবে তার আমরা কৃপা পেয়ে থাকি এখানে বলছেন ইলাবৃত বর্ষে ইলাবৃতে তু ভগবান ভব এক এব প্রমাণ ন হি অন্নস্তত্র অপর নির্বিশতি ভবান্যাহা সাপ নিমিত্তজ্ঞ বলে ইলাবৃত বর্ষ যেটা বলছেন নটা বর্ষ আছে ইলাবৃত বর্ষ যেটাকে বলা হচ্ছে সেখানে ভব ভগবান ভব অর্থাৎ শঙ্কর ভগবান দেবীর সঙ্গে সেখানে বসবাস করেন সেখানে অন্য কোনো পুরুষের প্রবেশ নাই যারা অভিশাপের কথাটা জানেন তারা ওইখানে যান না আর যারা জানেন না তারা ওখানে প্রবেশ করলে মেয়ে ছেলে হয়ে যাবে ইলাবৃত বর্ষ ওখানে কেবল শঙ্করই একমাত্র পুরুষ আর কেউ নয় ব্যারপতি থাকেন অনেক ঘটনা সেসব আমরা পরে বর্ণনা করব সেখানে যারা জানেন না হঠাৎ ঢুকে পড়লে মেয়ে ছেলে হয়ে যাবে ব্যাস শরীর ফরির সব চেঞ্জ সেখানে কি ভবানী ভবানীনাথ হ্যাঁ ভবানীনাথ সেখানে ভবা বলছেন ভবানীনাথৈর স্ত্রী গণার বুধ সহস্রের হ্যাঁ রবরুদ্ধ মান ভগবত চতুর্মূর্তের মহাপুরুষস্য তুরিয়ম তামসিং মূর্তিম প্রকৃতিমাত্মনহা সংকর্ষণ সংজ্ঞা সংকর্ষণ সংজ্ঞাম आत्मसमाधि रूपेण सन्निधापयित তদ অভিগৃহণ ভব উপধাবতী সেখানে কি হয় বলছেন ভগবান শঙ্কর ইলাবৃত বসে ভগবান ভব ভবানী ও তার অধীন সহস্র অর্বুদ সঙ্গ স্ত্রীগণ কর্তৃক সর্বতভাবে সেপমান হয়ে থাকেন আর চতুর্মূর্তি মহাপুরুষ চতুর্থী যে তমস তামসী মূর্তি যার নাম শঙ্করসন যা তার আপনার প্রকৃতি তাকে আত্মসমাধি রূপে স্থাপন করে নিম্নলিখিত মন্ত্র করতে করতে ধাবমান অর্থাৎ ধ্যান করেন ভগবান উবাচ সেখানে বলছেন কি করেন মন্ত্রের মন্ত্র বলা আছে এখানে ওং নমো ভগবতে মহাপুরুষায় সর্বগুণ সংখ্যানায় অনন্তায় অনন্তায় অব্যক্ত নমো ইতি ওং নম ভগবতে মহাপুরুষায় সর্বগুণ সংখ্যানায়নন্তায় ব্যক্তায় নম ইতি ভজে ভজন্যারণ পাদ পঙ্কজম ভগৎস কৃষ্ণস্ব পরম্পরায়ণম ভক্তেশ্বলম ভবিত ভূত ভাবনম ভদা ভবাপহম তা ভবভাবমেশ্বরম এইভাবে ভগবানের যে তামসী মূর্তি সে শঙ্কর্ষণ প্রকট করেছেন ইচ্ছে করে তাকে আত্মসমাধির দ্বারা আরাধনা করেন ইলাবৃত বর্ষে হয় তথা ভদ্রসভা নামক যে বর্ষটা আছে তথা চ ভদ্রসভা নাম ধর্ম সুতস্তৎকুলপতয় পুরুষা ভদ্রাস্য বর্ষে সাক্ষাৎ ভগবত বাসুদেবস্ব প্রিয়ম তনুম ধর্মময়ীন শীর্ষাবিধানম হয়শীর্ষা মানে ঘটক রূপী ভগবান হয়শীর্ষা বিধানম পরমেণ সভাধীনা সন্নিধাপ্যেদম অভিগৃহ্ণান্ত উপধাবন্তি সেখানে ভদ্রাশ্রবর্ষ যে আছেন তিনি এই ভদ্রাশ্রবর্ষতে তার ভগবানের যে ইষ্টদেবের আরাধনা করেন অর্থাৎ ভগবান ঘটক রূপেতে রয়েছেন ঘোড়া রূপেতে সেখানে তাকে আরাধনা করছেন তার সে মন্ত্র আছে এইভাবে এখানে বলছেন ভদ্রস্তবস উঁচু ওং নমো ভগবতে ধর্মায় আত্মবিশোধনায় নমাইতি এইভাবে এই মন্ত্রের দ্বারা আরাধনা করছেন তারপর স্তুতি করছেন অহো বিচিত্রম ভগবদ বিচেষিতম ग्रंथम जन अयम हिमिशन न पश्यति न सज्जर हि विकर्म सेवितुम निर्त पुत्र पितरम जिजीविशति वदंति विश्व कवय स्म न स्वरम पश्वती चाध्यात्वीतो बीदो विपश्चित तथा मुह्यंति तवाज मयया सुविस्मित कृतमजम न तो स्मित जे मंत्र द्वारा ভদ্রাস্ব বর্ষে ভদ্রাশ্ববা তার পরিকরগণের সঙ্গে ঘটকরূপী ভগবানের আরাধনা করেন সেখানে বিভিন্ন স্তবস্তুতি করছেন সেখানে এইভাবে হরিবর্ষে সেখানেও ভগবানের এক মূর্তির হরিবর্ষে প্রহ্লাদ মহারাজ দৈত্যকুলের অধিপতি তিনি নৃসিংহ ভগবানকে ওখানে আরাধনা করছেন কিভাবে বলছেন ভগবান ভগবানের যে যে মূর্তি আছে আমি সকালে বলছিলাম ভগবান কৃপা করে সেখানকার বৈকুণ্ঠের যে যে ধাম আছে সেইগুলোকে এই জগতে প্রকট করে দিয়েছেন ইচ্ছে করে যেন বদ্ধজীব কৃপা পায় তাড়াতাড়ি এই জন্য হরিবর্ষে সেখানেও দৈত্যকুলের অধিপতি প্রহ্লাদ মহারাজ তিনি নৃসিংহ ভগবানকে সেখানে আরাধনা করেন ওং নমো ভগবতী নরসিংহায় নমস্তি যস্তি যসে আবির আবির্ভাব বজ্রনখ বয়দংশ কর্ম শয়ন রন্ধে রন্ধেত্তম গস গস ওম স্বাহা অভয়মাত্মানি ভূয়িষ্ঠম খ্রম ইতি ইত্যাদি মন্ত্রে আরাধনা করেন ইত্যাদি মন্ত্রে নৃসিংহদেবের এই মন্ত্রেতে হরিবর সেই চাপি ভগবান নরসিংহ রূপ নরসিংহ রূপেণ হাসতে নরসিংহ রূপে সেইখানে ভগবান বিরাজমান আছেন হরিবর্ষে বিভিন্ন স্তুতি করছেন প্রহ্লাদ মহারাজ অনেক সেখানে বলছেন যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণৈস্তত্ত্ব সমাসতে সুরাহা হরৌ অভক্ত সুকুত মহৎ গুণাহা মনোরথে নসতি ধাবত বই যেটা দিয়ে শুরু করেছিলাম যশ অস্তি ভগবতী ভক্তির ভগবতী আকিঞ্চনা যার আকিঞ্চন ভক্তি হৃদয়তে আবির্ভাব হয়েছে যশাস্তি যার হৃদয়তে অকিঞ্চনা ভক্তি আবির্ভাব হয়েছে তার ভেতরে সর্বগুণস্তত্ত্ব সমাসতে সুরাহা যত দেবতাগণ আছেন সর্বসদ্গুণাবলীর সঙ্গে তাকে আনুকূল্য বিধান করেন সর্বসদ্গুণাবলীর সঙ্গে তাকে আনুকূল্য বিধান করেন তাকে সহায়তা করেন আর হরির যারা অভক্ত তাদের মহৎ গুণ থাকার কোনো সম্ভাবনা নাই আমরা অনেক সময় মনে করি জড়জগতের কোনো ব্যক্তির গুণাবলীকে নির্দেশ করে আমরা বলি যে অমুক মহারাজে ওরকম ধরনের এরকম গুণাবলী আছে বলে আমরা তুলনা করি সেটা বামন মহারাজ বা কেশব গোসিমা ওরকম গুণাবলী এগুলো সব অজ্ঞান থেকে হয় কারণ বৈষ্ণবগণের যে গুণাবলী আছে থাকে সেগুলো সব অপ্রাকৃত গুণাবলী আর প্রাকৃত জগতের ব্যক্তি যতই মনে হোক সাত্বিক ব্যক্তি বা যে কোনো অবস্থায় যত গুণাবলী থাকুক সেগুলোকে মনে হোক অনেক ভালো গুণাবলী সেগুলোকে যেন মনে হয় ওই মহারাজের গুণাবলীর সঙ্গে তো এনার গুণাবলী মিলছে এগুলো সব ভুল কারণ সেই মহাপুরুষের গুণাবলী সেটা হচ্ছে অপ্রাকৃত গুণাবলী আর এর মধ্যে যে গুণাবলী আছে সেগুলো সব প্রাকৃত গুণাবলী দেখতে কিন্তু এক যেমন আমি উদাহরণ দিয়েছিলাম যে অনেকেই হরিভজন করতে আসেন হরিভজন করতে এসে অনেকেই অর্চনা করেন অনেকেই রন্ধন সেবা করেন কিন্তু যারা শুদ্ধ ভক্তিতে প্রতিষ্ঠিত নয় সেই ব্যক্তি যখন রন্ধন ক্রিয়া করবেন সেই রন্ধন ভগবান স্বীকার করেন না যদি জড়বদ্ধ ব্যক্তি এই কথাগুলো বোঝা দরকার কেন আমাদের প্রত্যেকটা জায়গায় এরকম গণ্ডগোল হচ্ছে যেখানে যিনি রন্ধন করছেন তিনি এখনো রন্ধনের যোগ্য হন নাই ভগবান যাত্রালাতে খান না সে রান্না করছে তার ভেতরে কাম রয়েছে পয়সা দিয়ে সে ব্যক্তিকে রেখে দিয়েছে তুই রান্না করবি মাসে এত টাকা করে পাবি সে কামুক ব্যক্তি সেই রন্ধন ভগবানের ভোগে যাচ্ছে ভগবান খাচ্ছেন না সব লোক প্রসাদ বুদ্ধি দেখাচ্ছে প্রসাদ হচ্ছে না ব্যাস মরো যে ব্যক্তি রন্ধন করবেন তার চরিত্রের যদি দোষ থাকে তার সেই দোষ অন্ন রান্নার মাধ্যমে তার ওই অন্যতে সঞ্চারিত হবে পরীক্ষা করে দেখবেন এইসব দুশ্চরিত্র কোনো ব্যক্তির হাতে খেয়ে দেখবেন আবার শুদ্ধ বৈষ্ণবের হাতে খেয়ে দেখবেন হাতে নাতে প্রমাণ পাবেন অন্যের গুণ যে রান্না করলো সেই অন্যের মধ্যে সে তার প্রভাবটা সে চলে যায় এগুলো পরীক্ষামূলক বিষয় এগুলো কোনো গল্প নয় গল্প না এগুলো জ্যাসা আন এসা মান আমাদের বৃন্দাবনে বলে জ্যাসা আন এসা মান যেরম অন্ন খাবে মহাপ্রভু যদি চাই না হতো তাহলে বলতেন না যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ এখানে আমরা দেখলাম হরৌ অভক্ত সকুত মহৎগুণাহা যিনি দুপুর বেলায় রান্না করছেন দেখা গেল তিনি হচ্ছে মাইনা নিয়ে রান্না করেন তার ভক্তি বলে কিছু নেই ভগবানের ভোগ হচ্ছে না আবার রাত্রে একজন বৃদ্ধ রান্না করেন সে প্রচণ্ড ভক্তিমান কটা রুটি করেন এসব করে ফুরে দেন ভগবান সেটা কখন ভক্তি হয় আর কখন ভক্তি হয় না এটা লোকে বোঝে না বাইরের দৃষ্টিতে একই ব্যক্তি অর্চন করছেন আরেক ব্যক্তি অর্চন করছেন তার হয়ে যাচ্ছে কর্ম আর তার হয়ে যাচ্ছে ভক্তি বুঝে গেল একজন রান্না করছেন সকালে তার হয়ে গেছে কর্ম আর আরেকজন ভক্ত রান্না করছেন রাত্রিবেলা তার হয়ে যাচ্ছে সেবা এটা বোঝা যাবে না এটা অনেক গোপন কথা আছে যাই হোক এইভাবে কেতুমাল বর্ষে কামদেব রয়েছেন তাকে আরাধনা করা হচ্ছে বিভিন্নভাবে মন্ত্রের দ্বারা বিভিন্ন রকম কুর্মদে রমণক রমণকে চ ভগবত প্রিয়তম মৎস্য অবতার রয়েছে রমণক বর্ষে এইভাবে বিভিন্ন বর্ষতে হিরণময় অপি ভগবান বসতি কুর্মতনুম বৃভ্রাণস্তস্য তৎ প্রিয়তমাম তনুম অর্জমা সহ বর্ষ পুরুষই পৃথ্বী গণাধিপতির রূপধাবতী অর্জমা আছেন অর্জমা হ্যাঁ অর্জমা কি করেন সেইখানে থাকেন হিরণময় বর্ষে ভগবান তার কুর্মতনু যেটা আছে কুর্মতনু ভালো করে বুঝতে হবে ভগবান কৃপা করবার জন্য তার নিত্য জগতে ধামের মধ্যে যেসব বৈকুণ্ঠের প্রকোষ্ঠ রেখেছেন সেখানে রাম নৃসিংহ বরাহ কুর্ম সমস্ত অবতারাবলী সেখানে আছে যে জন যে মূর্তির তপস ভজন করে সিদ্ধি লাভ করবে তিনি সেখানে যাবেন সেখানে যাওয়ার পর সেখানে সেই ভগবানের সেই নিত্য তনুকে ভজন করে সেখানে যখন আমরা নবদ্বীপ পরিক্রমা করি সেখানে দেখবেন যেখানে শ্রী দেবানন্দ গৌরীয় মঠ আছে বেদান্ত সমিতির মঠ সেখানে কুলদ্বীপ কুলদ্বীপের অধিপতি যে সেখানে কুলদ্বীপের অধিপতি বরাহদেব সেই বরাহদেবকে যিনি অর্চন করতে করতে প্রেমের সঙ্গে সিদ্ধিলাভ করেছেন সেই ব্রাহ্মণ তাই ওইখানে করছেন ভগবানের নিত্যধামেতে ভগবান তার প্রকোষ্ঠগুলো রেখে দিয়েছেন যে যেরকমভাবে সিদ্ধিলাভ করবে তাকে সেরমভাবে সেখানে গতিদান করেন ভগবান কৃপা করে এই ভারতবর্ষে বিভিন্ন বর্ষের নটা বর্ষের মধ্যে বিভিন্ন স্থানে নিজের এই ধরনের তনুগুলোকে প্রকট করেছেন করে এই এই জগতে বৈকুণ্ঠ জগতের একটা ব্রাঞ্চ অফিস খুলে দিয়েছেন যাদের জীবে সুবিধা হয় যেমন আমরা বদ্রীনারায়ণে যাই কেউ কি বলতে পারেন বদ্রীনারায়ণে গিয়ে যদি কেউ যান বাস্তবিক অন্তর থেকে তাহলে নিশ্চিতভাবে বলতে পারেন এই বৈকুণ্ঠ থেকে ঘুরে এলাম বলতে না বদ্রীনারায়ণ কি বৈকুণ্ঠ বদ্রীনারায়ণ বদ্রীনারায়ণ তো বৈকুণ্ঠ এখন যদি জীব সেখানে পৌঁছায় জড়বুদ্ধি নিয়ে তার তো বৈকুণ্ঠ হলো না জড়বুদ্ধি নিয়ে যদি যায় লাভ হয় না যেমন পুরী পুরী কি পুরী তো বৈকুণ্ঠ জগন্নাথ যেখানে থাকেন কিন্তু সেখানে জড়বুদ্ধি নিয়ে যাচ্ছে ওই জন্য প্রভুপাত ওই জন্য বিচার করে বলেছিলেন কেউ বলেছিলেন জগন্নাথের মন্দিরের গায়ে এইসব মূর্তিগুলো কেন প্রভুপাত বলছেন এগুলো মঙ্গল মঙ্গলজনক কেন জড়বুদ্ধি নিয়ে যারাই জগন্নাথ দর্শন করতে জগন্নাথ তাদেরকে ঠকিয়ে দেবেন যা জড় চিন্তান কর এইভাবে বিভিন্ন বর্ষতে ভগবান নিজের বিভিন্ন ভিন্ন ভিন্ন মূর্তি রেখেছেন রেখে আমাদেরকে কৃপা করার জন্য সেই সব জায়গায় কৃপা করার জন্য বিভিন্ন ব্যবস্থা রেখেছেন কিংপুরুষ বর্ষে সেখানে হনুমান্তলাল থাকেন হনুমান্তলাল হল আচার্যের কাজ করেন প্রহ্লাদ মহারাজ আচার্যের কাজ করেন হনুমান্তলাল সেখানে কিং পুরুষে বর্ষে ভগবন্তম আদি পুরুষম লক্ষণাগ্রজম সীতা সীতাভিরামম রামম তচ্চরণ সন্নি कर्षाभिरत परम भागवत हनुमान हनुमान सह কিং পুরুষই রভিরত ভক্তির উপাস্তে সেখানে কি করেন কিং পুরুষ বর্ষে লক্ষণাগ্রজ রাম সীতাপতি তাকে তিনি অনবরত ভক্তির দ্বারা সেখানকার পরিকরগণের সঙ্গে অরিষ্ট সেনের সঙ্গে গন্ধর্বগণই বৈজে আরিষ্ট সেন সহ গন্ধর্বৈ রণগীয়মানম পরম কল্যাণীম ভর্তির ভগবত কথাম উপুস উপস বলছেন সমুপশৃণতি হ্যাঁ স্বয়ং স্বয়ং চেদম গায়তি সেখানে নিজে হরিকথা কীর্তন শুনছেন না নিজেও গান করছেন ওং নমো ভগবতে উত্তম শ্লোকায় নমঃ आर्यो लक्षण शीलव्रतायो नमो उपोशिक्षितात्मना उपासित लोकाय नमः साधुवादो निकोसाय नमो ब्राह्मण्य देवाय মহাপুরুষায় মহারাজায় নম ইতি এইভাবে রামজি ভগবানকে আরাধনা করছে অনর্গল অশ্রু পড়ছে কীর্তন করছেন সেই সেই জায়গায় এইভাবে হচ্ছে হনুমন্তলাল এবার সুন্দর সুন্দর স্তুতি করছেন তার মধ্যে একটা আমি আলোচনা করি যেটা আপনাদের অল্প সময়ের মধ্যে করতে হবে অনেক আলোচনার বিষয় হনুমন্তলাল বলছেন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যেসব জগৎবাসী ভাবেন যে উঁচু কুলে জন্ম হলে উঁচু বংশে জন্ম হলে অনেক বিদ্যা থাকলে পরে অনেক তপস্যা থাকলে পরে অনেক সুন্দর রূপ থাকলে পরে তবে নাকি ভগবান কৃপা করে এগুলো সব মিথ্যে কথা এগুলো ঠিক নয় ন জন্ম নূনম মহত ন সৌভগম ন বাংন বুদ্ধের বুদ্ধির না কৃতিত সহেতু তৈর্যত বিশ্বিষ্টন্নপি ন বনৌকস চকার সখ্যবত লক্ষণাগ্রজ বলো তোমরা ভেবেছ যে উঁচু জন্মে আবির্ভাব হলে কৃপা করেন ভগবান তা আমার কোন কুলে জন্ম হয়েছে আমি তো পশুকুলে জন্মেছি ন জন্ম নূন মহত ন সৌভগম ন বাং ন বুদ্ধের আকৃতি তো হেতু আমার আকৃতিটা কি আমি তো পশুকুলে জন্মেছি হনুমন্ত লাল বলছে আহা হ্যাঁ অনেক বিদ্যা থাকলে হয় নাকি ভগবানকে কৃপা পাওয়া যায় তাই যদি হয় তাহলে তোমরা বিচার করে দেখো আমার কোন কোন আছে না ভালো গুলো জন্মেছি না দেখতে ভালো কি কি গুণ আছে আমার নাকি আমার পয়সা করি আছে কিছু কিছুই নেই হ্যাঁ হনুমন্তলাল দৈন্য করে বলছেন এটা কিন্তু হচ্ছে জ্ঞানীনাং অগ্র জ্ঞানীনাং অগ্রগণ্য জ্ঞানীগণের মধ্যে শ্রেষ্ঠ সেই জন্য বলছেন সেখানে হনুমন্তলাল লোককে শিক্ষা দেওয়া বলল রামচন্দ্র কি করে আমাদের সঙ্গে বন্ধুত্ব করলেন পরাৎপর অখিলেশ্বর ভগবান রামচন্দ্র কি করে আমাদের সঙ্গে বন্ধুত্ব করলেন যদি ওই সব গুণাবলী ভগবানকে সন্তুষ্টির জন্য কাজে লেগে থাকে আমাদের কি কৃপা করলেন তিনি আর ভারতীয় বর্ষে ভগবান নরনারায়ণাক্ষ নরনারায়ণ আক্ষ নরনারায়ণের এই এখানে উপাসনা হয় সেখানে এইখানে তাকে আরাধনা করা হয় নারদ তত্র ভগবান তং তং নারদ ভগবান নারদ কি করেন সেখানে ভক্তির সঙ্গে তাকে আরাধনা করেন ওং নমো ভগবতে উপশমশীল আয়ো পরতাত্মনা বলছেন ওং নম ভগবতে উপশম শিলায়োপরতাত্ম বলছেন ওং নম ভগবতে উপশম শিলায়োপরতা রতানাম আত্মায় নমো আকিঞ্চন বৃত্তায় ঋষি ঋষভায় নর নারায়ণ নরনারায়ণ নারায়ণ পরমহংস পরম গুরবে আত্মা রামাধিপতয়ে নমো নম ইতি ইত্যাদি মন্ত্রের দ্বারা এখানে তিনি অর্থাৎ নারদজি মহারাজ তার আরাধনা করছেন বিভিন্ন বর্ষে এভাবে সব আরাধনা করা হচ্ছে দেবতাগণ এই ভারতবর্ষতে জন্ম লাভের জন্য যে প্রার্থনা করেন তার প্রমাণ এখানে আছে এখানে বলছেন দেবতাগণ বলছেন যারা দেবতাজনী লাভ করেছেন তারা বলছেন অহো বতৈসাম কিমকারি শোভনম প্রসন্ন যেসাম সিদুত স্বয়ং হরি অহো বতৈসাম কিমকারি শোভনম প্রসন্ন যে প্রসন্ন যেসাম সিদুত স্বয়ং হরি জয়ীর জন্মলব্ধ নৃষু ভারতা জিরে মুকুন্দ সেবৌপ ইকম স্পৃহাম হীন বকজ বলছে দেবতারা গান করে থাকেন অহো মানুষ মনুষ্যজনী লাভ করেছে যারা ভারত ভারতবর্ষে তাদের কত সৌভাগ্য অনির্বচনীয় পূর্ণ করেছিল অথবা ভগবান হরি স্বয়ং তাদের প্রতি প্রসন্ন হয়েছেন নাকি কি জানে কি হবে কারণ তারা ভারতবর্ষের মধ্যে ভগবানের মুকুন্দ সেবার উপযোগী মনুষ্যজন্মে লাভ করেছেন আমরা আমাদের আয়ুর যদি আমরা যদি এই জন্মে কিছু শুভকর্ম করে থাকি কেবল ভারতবর্ষের জন্ম লইবা স্পৃহা আমাদের হয় আমাদের লোভ হয় অহোবত ইসাম কিমকারি শোভনম প্রসন্ন ইয়েসাম সিধুত স্বয়ং হরি জয়ের জন্ম লব্ধম নৃষু ভারতাজিরে মুকুন্দ স্পৃহা হীন আমাদের ভারতবর্ষের মতো জায়গায় জন্মের জন্য স্পৃহা হয় বলছেন দেবতাগণ সুন্দরভাবে গান করছেন অনেক কথা আছে এর মধ্যে দুই একটা না আলোচনা করলেই নয় বলছেন নযত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা ন সাধব ভগবত তদাশ্রয় নযত্র যজ্ঞে সমখা মহোৎসব সুরেশ লোকে লোক ওপি নবৈ সেব্যতাম নযত্র বৈকুণ্ঠ কথা সুভা সুধাপগা যেখানে বৈকুণ্ঠ কথার আলোচনা নেই অমৃতময় কথা আলোচনা হয় না ন সাধব ভাগবত হাস তদাশ্রয়া ভগবানের চরণ আশ্রয়কারী সেই সব পরমাংশ বৈষ্ণবগণের যেখানে আনাগোনা নেই যেখানে বৈকুণ্ঠ কথা কীর্তিত হয় না নযত্র যজ্ঞে সমখা মহোৎসবা যেখানে মহোৎসব আদি যজ্ঞ আদি হয় না সেখানে সুরেশ লোক অভিজ্ঞতা সেটা দেবতা সেটা যদি দেবতা লোক হয় স্বর্গ যদি হয় তথাপি সেই জায়গায় থাকা উচিত নয় নযত্র বৈকুণ্ঠ কথা সুদা পাকা ন সাধ ভগবতহা তদাশ্রয়া নযত্র যজ্ঞেশ মখা মহোৎসভা সুরেশ লোক ওপি নবৈ সেব্যতাম সেই স্থানকে আরাধনা করা অর্থাৎ সেই স্থানে থাকা উচিত নয় এইভাবে এবার পঞ্চম স্কন্ধে পুরো ভৌগোলিক বর্ণনা আছে পুরো পৃথিবীটাকে লোকালোক পর্বত থেকে আরম্ভ করে বিভিন্ন পর্বতের দ্বারা এই ভূখণ্ডকে কিভাবে বিভাগ করা হয়েছে সাত সমুদ্র কিভাবে এই পুরো শশাগরা পৃথিবীকে ব্যপ্ত হয়ে রয়েছেন কিভাবে বিভিন্ন দ্বীপকে অন্য দ্বীপ থেকে আলাদা করে রেখেছেন সেই সমস্ত বিষয় পঞ্চম স্কন্ধের এই সব জায়গায় সমস্ত বর্ণনা করা রয়েছে পঞ্চম স্কন্ধের এইসব ভৌগোলিক বর্ণনা শুনতে গেলে